گل بل بوتے فون تاری جمجو یاری نئی گول بل بوتے چی جی اگنی تو فون تاری مجھے جمج یاری نئی نشا متو رو گو گو اچھے کھیت مکان رو তাই তো সবাই আকুল গুলবাগে ফুটেছে যে অগণিত ফুল তার মাঝে জামিয়ারি নেই সমতল গুলবাগে ফুটেছে যে অগণিত ফুল তার মাঝে জামিয়ারি নেই সমতল আছে খিত মখান তাই তো সবাই আকুল গুলবাগে ফুটেছে যে অগণিত ফুল তার তারি মাঝে জামিয়ার নেই সমতল আলিমে ওলামার কারখানা চাঁদের সুর ঝরিও ঝোর ধরায় আলিম ওলা মারিয়ে কারখানায় কোরআনের সুর ঝরিও ঝোর ধরায় আলিম ওলা মারিয়ে কারখানায় কোরআনের সুর ঝরিও ঝোর ধরায় সকল কোরআন পড়ি মধুর সুরে সকল কোরআন পড়ি মধুর সুরে সবাই কোরআনে মশগুল গুলবাগ ফুটেছে যে অগণিত ফুল তার মাঝে জামিয়ারি নেই সমতল গুলবাগে ফুটেছে যে অগণিত ফুল তার মাঝে জামিয়ারি নেই সমতল রঘ আছে চমকার তাই তো সবাই আকুল গুলবাগে ফুটেছে যে অগণিত ফুল তার মাঝে জামিয়ারি নেই সমতল दादासू रसील हुज़ूर अल حضور हज़ूर दुआ रसील हुज़ूर अल چھوائے हारी नाम दादा हज़ूरी री दुआ रोसी लाइ हुज़ूर अल شاچائی پیری میں گو کئی شاہجائی پیری میں گو ফুটল জামিয়ার ফুল গুলবাগে ফুটেছে যে অগণিত ফুল তার মাঝে জামিয়ারি নেই সমতল গুলবাগে ফুটেছে যে অগণিত ফুল তার মাঝে জামিয়ারি নেই সমতল রঘু আছে রঘু আছে তো সবাই আকুল গুলবাগে ফুটেছে যে অগণিত ফুল তার মাঝে জামিয়ার নেই সমতল শেষ কথা ধন্য গোপাল বরে ধন্য তুমি পাবে পাবে নবীর চরণ ধুলি ধন্য গোপাল বরে ধন্য তুমি পাবে পাবে নবীর চরণ ধুলি অধম সাইফুদ্দিন অগণ্য জানি অধম সাইফুদ্দিন অগণ্য জানি জামিয়ার অযোগ্য খাদিম আমি বাগে ফুটেছে যে অগণিত ফুল তার মাঝে জামিয়ারি নেই সমতল গুলবাগে ফুটেছে যে অগণিত ফুল তার মাঝে জামিয়ারি নেই সমতল ওগো আছে কি তমকান ওগো আছে কি তমকান তো সবাই আকুল গুলবাগ ফুটেছে যে অগণিত ফুল তার মাঝে জামিয়ার নিসমতো